নাই নাই নাই নাই রে কিছু সবে শূন্য ঘর নাই নাই নাই নাই রে কিছু সবে শূন্য ঘর এক আল্লাহ আহাদ তারে এক হৃদয়ে ভর এক আল্লাহ আহাদ তারে এক হৃদয়ে ভর নাই নাই নাই নাই রে কিছু সবে শূন্য ঘর নাই নাই নাই নাই কিছু সবই শূন্য ঘর এক আল্লাহ আজ তারে এক হৃদয়ের ভর এক আল্লাহ আজ তারে এক হৃদয়ের ভর নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘর নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘর হৃদয় হবে উজলা তো রাত কেটে ফের হবে রে ভোর হৃদয় হবে উজলা তো রাত কেটে ফের হবে রে ভোর বিশ্বভুবন করে রে আপন ভুলে আপন বিশ্ব বিশ্বভুবন করে রে আপন ভুলে আপন প বিশ্বভুবন করে রে আপন ভুলে আপন পর নাই নাই নাই নাই রে কিছু সবে শূন্য ঘ নাই নাই নাই নাই রে কিছু সবে শূন্য ঘর এক আল্লাহ আহাদ তারে এক হৃদয়ে ভর এক আল্লাহ আহাদ তারে এক হৃদয়ে ভর নাই নাই নাই নাই রে কিছু সবে শূন্য ঘর নাই নাই নাই নাই কিছু সবই শূন্য ঘর এক আল্লাহর ধ্যানে মগন থাকলে নিষিদিন শান্তি সুখের পরশ পাবি ওরে হাসে কি এক আল্লাহর ধ্যানে মগন থাকলে নিষিদিন শান্তি সুখের পরশ পাবি ওরে হাসে কি দমে দমে জপলেও না হবে জানিস তো সারা দমে দমে ও না হবে জানিস তো সারা ও নাম জপেই মুক্তি লবে সকল মুসলিম ও নাম জপেই মুক্তি লবে সকল মুসলিমিন ও নাম জপে মুক্তি লভে সকল মুসলিমিন নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘ নাই নাই নাই নাই কিছু সবই শূন্য ঘর এক আল্লাহ আহাদ তারে এক হৃদয়ে ভয় এক আল্লাহ আহাদ তারে এক হৃদয়ে ভয় নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘর নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘর নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘর নাই নাই নাই নাই রে কিছু সবই শূন্য ঘর